সাল্লাম বলেন ইন্না মিম্মা আদরাকান নাসমিন কালামিন নবুয়াতিল উলা নিঃসন্দেহে যা মানুষরা পেয়েছে প্রাচীন নবুয়াতের বাণী সমূহের একটি বিষয় বা একটি বাণী যা মানব জাতি অর্থাৎ আমরা এখন পেয়েছি প্রাচীন নবুয়াতের যেসব বাণী ছিল সেসব বাণীর একটি বাণী সেটা হচ্ছে এজা আলম তাস্তাহি ফাসনা মাসিদ যদি তুমি লজ্জা না পাও লজ্জা না করো নির্লজ্জ হয়ে যাও তাহলে যা ইচ্ছা তাই করো এ হচ্ছে হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এবং কথা অল্প কিন্তু অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ হাদিস প্রথম এ হাদিস সম্পর্কে বলছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যে প্রাচীন নবুয়াতের যেসব বাণী তার একটি বাণী অর্থাৎ আগে যে আম্বিয়া রসুলগণ এসেছেন তারা যেসব ভালো কথাগুলি বলেছেন আর আম্বিয়া রসুলগঞ্জ যেসব কথা ভালো বলেছেন সেগুলি শরীয়ত সেগুলি হচ্ছে ওহি ওহির কথা সেগুলি মন গড়া কথা নয় এক কথাই আগের নবী রসুলগণের একটি বাণী হচ্ছে যেটা আমরা পেয়েছি মানুষরা পেয়েছে অর্থাৎ এই মতেও সেই কথাটি নকল হয়ে এসেছে বর্ণিত হয়ে এসেছে কথাটি মানুষের মন গড়া নয় বরং আগের নবী রসুলগণের কথা নবী রসুলগণের কথা সেই কথাটি হচ্ছে এই বাক্যটি এজা আলাম তাস্তাহি যখন তুমি নির্লজ্জ হয়ে যাও বা তোমার লজ্জা না থাকে কেউ যদি লজ্জা হারিয়ে ফেলে তাহলে ফাসনামা আসে তুমি যা চাও তাই করো যা চাও তাই করো রাহুল বখারি হাদিস সহি বখারি আসসালাম তো আগের নবী রসুলগণ এই কথাটি বলেছেন যদি লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই কর এই হাদিসের একটি প্রসিদ্ধ অর্থ আর স্পষ্ট অর্থ যেটা আমার এই ব্যাখ্যা থেকে বা এই অনুবাদ থেকে ফুটে উঠেছে সেটা হচ্ছে যদি কোন ব্যক্তি নির্লজ্জ হয়ে যায় লজ্জা হারিয়ে ফেলে তাহলে যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই করতে পারে আল্লাহ রহমতুল্লাহ আলী কথা বলছেন যে এই হাদিস দুটি অর্থ বহন করে মানে দুটি অর্থের যে কোনো একটি হইতে পারে বা দুটোই হইতে পারে সম্ভাবনা দুটো রয়েছে একটি অর্থ হচ্ছে এজা আল্লাম তাকুন যা হায়া তোমার যদি লজ্জা না তুমি যদি লজ্জাশীল না হও সানাতা মাতাসা তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো তাহলে এতে যেন সংবাদ দেওয়া হচ্ছে কোন ব্যক্তি সম্পর্কে যে কোনো ব্যক্তি যদি নির্লজ্জ হয়ে যায় তাহলে যা ইচ্ছা তাই করতে পারে তখন মান ইজ্জত বলে চিন্তা করেন না কারণ নির্লজ্জ ব্যক্তি ওর লজ্জা বলে কিছু নেই মান থাকলেই কি আর মান গেলেই বাকি হ্যাঁ আর তার শরীয়তের ক্ষয়ক্ষতি হলেই কি আর রক্ষা হলেই কি হ্যাঁ হালাল করলো না হারাম করলো নির্লজ্জ হয়ে গেছে সুতরাং সবই করতে পারে যার লজ্জা নেই যে একজন মুসলিম আমি যদি আমি নামাজের সময় বাইরে বসে থাকি তো লোকে কি বলবে বেনামাজি বলবে বেদিন বলবে এই লজ্জা যে হারিয়ে ফেলেছে সেই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে বেপরোয়াহে নামাজ ছাড়বে সে বেপরোয়াহে নামাজ ছাড়বে যে ব্যক্তি নির্লজ্জ হয়ে গেছে সেই ব্যক্তি যে কোনো মহিলার সাথে গল্প করেছে হাসি রহস্য করেছে ও লজ্জা সরম নাই লোকে দেখলো আর ধরলেও আর মার দিলেও হ্যাঁ সামাজিক বিচারশালী হইলেও ও লজ্জা হারিয়ে ফেলেছে ফার্স্ট নামা সে যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু যার লজ্জা আছে সে সবসময় মান ইজ্জত নিয়ে চিন্তা করবে আমি একজন মুসলিম আমার সম্পর্কে কেউ যদি বলে যে লোকটা খারাপ তা আমার জন্য লজ্জাকর বিষয় হ্যাঁ আচ্ছা দেখা যাক চলছে তো যতক্ষণ চলছে মাঝে মাঝে আপডাউন কেন হচ্ছে যাই না আর দ্বিতীয় অর্থ হচ্ছে অন্যরকম সেটা হচ্ছে যদি কোনো কাজ সম্পর্কে জানতে পারো যে এই কাজটিতে লজ্জা কিছু নেই মানে লজ্জা করার শরীয়তে কোনো কিছু নেই শরীয়তে এই ক্ষেত্রে লজ্জা করতে বলে নাই তাহলে সে কাজটি করতে পারো অর্থ আলাদা হয়ে গেল এদা ফেল ও লাইস্তাহা বা লাইস্তাহিয়া মিনহ যদি কোনো কাজের ক্ষেত্রে শরীয়তে লজ্জার বিষয় সেটি নয় তাহলে ফাঁস না হো সেই কাজটি করো কোনো আপত্তি নেই আর কারো পরোয়া করিও না কে কি বলছে না বলছে বোঝা গেছে তাহলে অর্থ কি হবে শরীয়তে একটা জিনিস যদি হালাল হয় হ্যাঁ জায়েজ হয় তাহলে সেই কাজটি করো কে কি বলছে এটা তোমার দেখার বিষয় নয় শরীয়তে যদি কোন আদেশ হয়ে থাকে আর কথাটি খানিকটা লজ্জাকর মনে হচ্ছে জিজ্ঞাসা করতে লজ্জা লাগছে জানতে লজ্জা লাগছে বলতে লজ্জা লাগছে না লজ্জা করিও না যেমন আপনাকে আপনার স্বপ্ন দোষের মাসাইল জিজ্ঞেস করতে হবে সাধারণত বেশি লজ্জাশীল মানে লজ্জা লাগে কেমন জিজ্ঞেস করবো হ্যাঁ? স্বামী স্ত্রী সহবাসের হুকুম হাকাম জিজ্ঞেস করতে লজ্জা লাগে মাসিকের মশলা নেফাসের মশলা জিজ্ঞেস করতে লজ্জা লাগে বোঝা গেছে কিন্তু শরীয়তে কি লজ্জার হুকুম আছে না জানতে বলা হয়েছে জানতে বলা হয়েছে আপনার প্রয়োজনীয় মশলা জানেন না ফার্স্ট আলু আহালা জিক্রেন কুন্তুম আলমন আলমদেরকে জিজ্ঞেস করে না যদি না জানা থাকি তাহলে এই ক্ষেত্রে লজ্জা করে আপনি জানবেন না একটা মেয়ে লজ্জা করে থেকে গেল কেউ বললো না বোন কেউ বললো না ও মাসি কিছু বুঝে না জীবনের প্রথম তাহলে গুণাগার হবে না হবে না গুণাগার হবে হ্যাঁ শাহবাসের মাসাল মাসাইল গোসল কখন ফরজ হয় আর কি নিয়মে গোসল করতে হয় জানতে হবে না মহিলা যথাসাধ্য চেষ্টা করবে মহিলার কাছ থেকে জেনে নেওয়ার কিন্তু যদি কোনো ক্ষেত্রে মহিলার কাছ থেকে সে সমাধান না পাওয়া যায় তাহলে পুরুষের কাছেও জানতে কোনো লজ্জার বিষয় নাই তবে ফেতনা মুক্ত হইতে হবে ভালো করে মনে রাখবেন কি হইতে হবে পুরুষকে জিজ্ঞেস করলে আপনার স্বামীকে জিজ্ঞেস করেন মহিলা হলে হ্যাঁ? আর না হয় বয়সিকা মহিলাকে দিয়ে জিজ্ঞেস করেন যুবতীর ক্ষেত্রে ফেতনা আশঙ্কা বেশি রয়েছে আর যদি দেখা যায় যে না আমাকে সরাসরি জিজ্ঞেস করতে হচ্ছে তাহলে এমন দিনদার পরেজগার লোককে জিজ্ঞেস করতে হবে যার সাথে ফেতনার আশঙ্কা নেই আপনার সাথে ওইসব যৌন সম্পর্কীয় গোসল ফরজ সম্পর্কীয় সহবাস সম্পর্কীয় আর হাইজিনে ফাঁসের মাসলা ফতোয়া দিতে গিয়ে আর ফতোয়া নিতে গিয়ে ওখানে তখন ব্যক্তিগত জীবনের গল্প স্বল্প না শুরু হয়ে যায় আর এই রকম দুর্বল ইমানের কিছু মোল্লারা রয়েছে হ্যাঁ যারা এইরকম হারাম পাপে লিপ্ত হচ্ছে বোঝা গেছে তো যদি কাজটিতে শরীয়তে কোনো লজ্জার বিষয় না থাকে তাহলে করো কাজটি করো কাজটি ক্লিনের কাজ করতে শরীয়তে কোন লজ্জা আছে হ্যাঁ আমি যদি ক্লিন করি হ্যাঁ তো অসুবিধা আছে নাকি হ্যাঁ আমি যদি টেলারি করি তো অসুবিধা আছে নাকি কিন্তু আমাদের সমাজে আরে কেমন কথা হইল আরে আলেম মানুষ পড়াশোনা করে এগুলো করবে আলেম মানুষ ভিক্ষা করে খাবে ওই মসজিদের সবার চাকর মসজিদের এমাম হাফেজ আর কারি হয়েছে মসজিদের সবার হাতে গোটা গ্রামের লোকের হাতে চাকরি এক একজন এক এক হুকুম করছে হক কথা বলতেও পারছে না কারণ চাকরি ওদের হাতে যদি বলে মিলাদ বিদাত তো ভাত উঠে যাবে যদি বলে কোরআন খানি করতে বক্সাইতে যাবো না তো ভাত উঠে যাবে আমি নাওয়াইতে পড়বো না বিদাত তো ভাত উঠে যাবে এই ভয়ে হক কথা বলে না কিন্তু ওইদিকে না টেলারি করা যাবে না আমি আলেম হয়েছি কি লজ্জা লাগে হ্যাঁ ঘড়ির মেকানিক হওয়া যাবে নাকি লজ্জা লাগে হ্যাঁ হাটে বাজারে যাওয়া যাবে না লজ্জা লাগে হ্যাঁ ব্যবসা বাণিজ্য করা যাবে না লজ্জা লাগে না লজ্জা নেই কিছু হালাল কাজে জাহেজ কাজে কোন লজ্জা নেই এর বুঝতে পেরেছেন তাহলে কত ব্যাপক হাদিসটার অর্থ এটা হচ্ছে দ্বিতীয় অর্থ আম্বিয়া রসুলগণ যা বলেছেন প্রত্যেক নবী রসুলগণ দিনের দাওয়াত দিয়েছেন ওহির কথা বলেছেন তাই না এই হাদিস থেকে যা বোঝা যায় যে আগের নবী রসুলগণ যেসব কথা বলেছেন তারা হ্যাঁ ওহির মাধ্যমে ওম্মদকে তার কিছু কথা অবশ্যই এখনো অবশিষ্ট আছে ছড়িয়ে চিঠি আছে কিন্তু আমরা কেমন করে জানব যে এটা নবীদের কথা না নবীদের কথা নাই বানানো কথা হ্যাঁ রসুল্লাহাম যদি সমর্থন করে থাকেন কোরআনে কেরিমে তার সমর্থন রয়েছে অথবা রসুল্লাহামের হাদিসের সমর্থন রয়েছে তাহলে জানবো যে এটা হচ্ছে আগের নবী রসুলগণের কথা আল্লাহর তহিদ একত্রের কথা আখেরাতের কথা জান্নাতের কথা জাহান নামের কথা দাজ্জালের কথা আগে নবীরও বলেছেন নবী সাল বলছেন এমন কোন নবী আসেনি যে দাজ্জাল থেকে সতর্ক সাবধান করেনি তাহলে আগের নবীদের কথা নবী সাল্লাম সমর্থন করেছেন এ হাদিস থেকে বোঝা যায় যে আগের শরীয়তের যেগুলি আসল শরীয়ত সেই শরীয়তেরও ভালো কথা কিছু অবশিষ্ট আছে আজকাল বেদ পুরাণে যে হজরত মোহাম্মদ সাল্লাম বলে যে বই লিখা হয়েছে বেদ পুরান্ত মানুষের তৈরি করা আরো যাদের রচিত কিন্তু ওতেও তৌহিদের কথা হ্যাঁ আর তারপরে ওতে মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণী তিনি আসবেন মরুভূমিতে আরব দেশে ইত্যাদি এসব কথা যে রয়েছে মমিন মুসলিমরা বা নবী মোহাম্মদ তার জাতি খাতনা করা হবে এসব কথা যে রয়েছে এগুলি তাহলে নবীদের কথা এগুলি নবীদের কথা কিন্তু ওই বেদে আবার দেবদেবীর কথা সিরকির কথা মূর্তি পূজার কথা ভরা আছে তাহলে ঢালাহারে বলা যাবে না যে এগুলো হচ্ছে ঐশিবাণী ঐশিবাণী নয় কিন্তু ওতে কিছু নবীর রসুলগণের কথা ওহির কথা আছে কিন্তু সিদ্ধান্ত না মুশকিল যে কোনটা ওহির কথা আর কোনটা বানানো কথা এই ক্ষেত্রে এগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে এগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে প্রথম ভাগ হচ্ছে যে যেসব কথার সমর্থন আমাদের শরীয়তে এসেছে অর্থাৎ কোরআন হাদিসে এসেছে তাহলে এগুলি হচ্ছে মাকবুল এগুলি হচ্ছে সহি শুদ্ধ আগের নবীরাও বলেছেন আর শেষ নবী বলেছেন তাহলে সেটা আমাদের শরীয়ত কিনা আগের নবীরা নামাজ পড়েছেন আমরা নামাজ পড়ছি নামাজের অক্ত বা পরিমাণ হ্যাঁ ইত্যাদি সময় পার্থক্য হইতে পারে কিন্তু নামাজ সলাদ বলে এবাদত আগেও ছিল এখনো আছে জাকাতের এবাদত আগেও ছিল এখন আছে এইরকমই হালাল হারামের ক্ষেত্রে আগের যুগে হালাল ছিল আমাদের শরীয়তে হালাল করা হয়েছে তাহলে ঠিক আছে তাই না কিন্তু আগের আগের শরীয়তের যারা দাবিদার তারা যদি বলে এটা হালাল আর আমাদের শরীরে সেটা যদি হালাল না থাকে তাহলে হালাল হবে না হালাল হবে না এখানে মনে রাখবেন যে খ্রিস্টানরা যে শুকুর খায় সবচেয়ে বেশি শুকুরের গোস্ত আর মদ খায় হ্যাঁ অধিকাংশ খ্রিস্টান মদ আর শুকুর গোস্তের ডুবে আছে এটা তাদের শরীয়তে হালাল নাই তাদের শরীয়তে হালাল নাই কিন্তু এরা আসলে মিথ্যা ধর্মের ওপর চলছে এদের ধর্ম শুধু গির্জাতে সীমিত চার্চে আর বাকি মদ আর শুকুরের হারাম গোস্তে ডুবে আছে এদের ধর্মের প্রভাব তাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে মোটেই নেই পক্ষান্তরে একজন মুসলিম যদি খাঁটি মুসলিম হয় তার দিন হ্যাঁ তার যে দিন ইসলাম এই দিন ইসলামের প্রভাব তার ব্যক্তি জীবন তার অন্তরের ওপর তার রুহের ওপর আধ্যাত্মিক জগতে তারপরে তার কাজ কথার উপর তার আখরাক চরিত্রের ওপর তার আকিদার ওপর তার এবাদতের ওপর তার পারিবারিক জীবনে তার সামাজিক ক্ষেত্রে তার অর্থনীতি রুজি রোজগারে ব্যয় করার ক্ষেত্রে রাষ্ট্রনীতিতে সব ক্ষেত্রে তার সুপ্রভাব পড়ে একজন মুসলিম দেখেন যদি খাঁটি মুসলিম হয় তো যেমন প্রত্যেকটি ক্ষেত্রে এটা করা যাবে না যাবে না এভাবে দেশ পরিচালনা করা যাবে না যাবে না এই বিচার এই ফয়সলা করা যাবে কি যাবে না আছে না নেই আমার এই পরিবারের সাথে এই আচরণটা আমার ঠিক হচ্ছে না হচ্ছে না আছে না নেই এই রোজগারটা করা ঠিক হচ্ছে না হচ্ছে না হ্যাঁ এখানে আমার খরচ করা ঠিক হচ্ছে কি হচ্ছে না প্রত্যেক ক্ষেত্রে শরীয়তের আমাদের জীবনে একটা সুপ্রভাব আছে আছে না নেই প্রতিফলিত হচ্ছে পক্ষান্তরে যারা অমুসলিম অন্যান্য ধর্ম অবলম্বী তাদের জীবনে এই রকমের কোনো তাদের ধর্মের প্রভাব নেই কোনো প্রভাব নেই তাদের ধর্মের সম্পর্ক মন্দিরের সাথে গির্জার সাথে ওই সপ্তাহে একদিন বা বারো মাসে তেরো পূজার দিনে ব্যাস আর কিছু না তাদের জীবন সমস্ত রকমের পাপে ডুবে আছে ডুবে আছে তাদের ধর্মীয় বান্ধন তাদেরকে পাপ থেকে রক্ষা করে না কিন্তু একজন মুসলিম মুসলিম হলে তার দিনের যে বাঁধন রয়েছে সেই বাঁধন তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে মানুষকে অশ্লীল কথা কাজ থেকে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে তো আপনার নামাজ আপনাকে পাপের কাজ থেকে পাপের কথা থেকে বিরত রাখবে নামাজের এই প্রভাব পড়বে আপনার জীবনে যে আপনার দ্বারা অন্যায় পাপ হবে না দ্বিতীয় প্রকারের প্রাচীন যুগের নবী রসুলগণের কথা যেগুলি সেগুলি সম্পর্কে দ্বিতীয় প্রকার হচ্ছে যে যেগুলিকে আমাদের শরীয়তে বাতিল বলে ঘোষিত করা হয়েছে সেগুলি হচ্ছে বাতিল আগের যুগে ছিল কিন্তু এখন সেটা বাতিল বলে ঘোষিত করা হয়েছে তাহলে সেটা হচ্ছে বাতিল ভাই বোনে বিবাহ সাদী জায়েজ হারাম কিন্তু আদম আলি সাল্লামের ছেলে মেয়েদের ভাই বোনে বিবাহ হইতো বাতিল সেটা হ্যাঁ এরকম বহু মাসাইল থাকতে পারে তৃতীয় প্রকার হচ্ছে যে আমাদের শরীয়তে তার সমর্থন নেই আর সেটার খণ্ডন নেই হ্যাঁ করা হয় নাও করে করো বলা হয়নি আর করিও না বলা হয়নি তাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে থেমে যেতে হবে কি জানি যদি সংবাদ হয় ধরেন আগের নবীদের পক্ষ থেকে কোন কিসা বয়ান করা হচ্ছে অমুক নবীর কেসা সত্য না মিথ্যা কি করে বলবো বলেন হ্যাঁ উদাহরণ দিই আমাদের দেশের সাদ্দাদের বেহস্তের কিসা খুব মশুর আর আমার দেশের ওয়াইজ বক্তাদের এগুলি হচ্ছে তাদের আইনকামের হ্যাঁ কিসা কারণ এগুলি দিয়ে কাম করে তারা জলসা করে এখন সাদ্দাদের বেহেস তার সাদ্দার যে বাদশাহ ছিল কোনো মানুষ ছিল কি ছিল না এটা কোরআনে কেরিমের কোন আয়াত আছে যেমন কারণের ঘটনা আছে ফেরাউনের ঘটনা আছে হ্যাঁ নবীর ঘটনা আছে আছে না নেই হামানের নাম আছে সাদ্দাদের নাম কোরআনে আছে রসুলের হাদিস আছে নাম নাই তোর বেহস্তের কথা দূরের কথা বোঝা গেছে কোনো হাদিসও নেই আচ্ছা আমাদের কোন আয়াতে বা হাদিসে অস্বীকার করা হয়েছে যে সাদ্দাদ নামের কিছু নেই এটা করা হয়েছে ওটাও নেই হাও নেই নাও নেই তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব স্টপ আমাদের শরীয়ত স্টপ আমরাও স্টপ আমরা বলবো না যে এইরকম কিছু ছিল সাদ্দাদ বলে কোন লোক ছিল আর আমরা ওই কথা বলবো না যে সাদ্দাদ নামে কোনো কিছু ছিল না জানি না আমাদেরকে বলা হয় জানি না এইসব কিচ্ছা যখন জানি না তো মন গড়া এইসব শুনে শুনে কিচ্ছা বয়ান করব না আর এই সব ফালতু মিথ্যা কিচ্ছা বা সত্য কিচ্ছা কিছুই জানি না আর বয়ান করব এক কথা ইসরায়েলি বর্ণনা হতে পারে তারা এগুলো কাল্পনিক যেমন উপন্যাস আছে উপন্যাস কি সত্য ঘটনা উপন্যাস বানিয়েছে তো ওই রকমের উপন্যাসও তো হইতে পারে হ্যাঁ জি যদি কেউ বর্ণনা করে ধরেন এইরকম কিসা কাহিনী আগের যুগের তাহলে কি করতে হবে বলে দিতে হবে যে এই কিসা কোরআনে করিম নেই আর রসুলের কোনো হাদিসও নেই আর সাহাবাই কেরামদের কোনো অক্তিত্ব নেই এগুলো ইসরায়েলিকে ইয়াহুদ্দিন আসারাদের কিতাবের বর্ণনা হইতেও পারে নাও হইতে পারে এভাবে বয়ন করে দিতে হবে নবী করিম এই ক্ষেত্রে বলেছেন লাহালাল কিতাব ওয়ালা তোকাজেবুম আহলে কিতাব কিছু বয়ান যদি করে তাহলে বিশ্বাসও করিও না ওয়ালা তোকাজেবুম আর মিথ্যাও মনে করিও না এই তৃতীয় রকমের নবীদের সাথে বা নবীদের যুগে কিছু ঘটেছে যদি বয়ান করা হয় আর শরীয়তে হ্যাঁ না করা হয়নি বিশ্বাসও করিও না আর অবিশ্বাসও করিও না কিন্তু আর একটা কথা মনে রাখবেন এমন কিসা বয়ান করা হয়েছে যেটা আমাদের আকিদার সাথে সাংঘর্ষিক কিসা করানো না হাদিসে নেই তাহলে হ্যাঁ করবো না করবো না এটাই তো বললাম কিন্তু যদি আমাদের আকিদার বিপরীত হয় নবী রসুলগণের দোষ তুলে ধরা হয়েছে যেমন দাউদ আলি সালামের হ্যাঁ সম্পর্কে বলা হয়েছে হ্যাঁ যে তিনি কারো প্রেমে পড়ে গেছিলেন নবীদের মানহানি কিনা আর ইসলামের ইসলামের নীতিমালা হচ্ছে ইসলামের আকিদা হচ্ছে যে নবীরা সবচেয়ে ভালো মানুষ তাদের দ্বারা এই রকমের গুণা হইতেই পারে না হারাম হইতেই পারে না অসম্ভব কথা জন্য সুতরাং এইসব কিচ্ছা ওরিয়ার বিবির কিচ্ছা যে জেহাদে পাঠিয়ে দিয়ে শহীদ হয়ে গেল ওর বিবিটাকে বিয়ে করতে পাবো এইসব মিথ্যা ঘটনা কারণ আকিদার সাথে সাংঘর্ষিক আমাদের ইসলামী আকিদা বিরোধী যে নবীরা এইরকম গুণামুক্ত এইরকম মেলা কিচ্ছা কাহিনী রয়েছে যেগুলি আকিদার বিপরীত তাহলে সেগুলিকে কি করতে হবে বা তেল মনে করা ফরজ কেউ যদি বিশ্বাস করে সে গুমরা কেউ যদি বিশ্বাস করে সে বিদাতি গুমরা عن ابي عمرو وقيل ابي عمرة سفيان بن عبد الله رضي الله عنه قال قلت يا رسول الله قل لي في الاسلام قولا قل لي في الاسلام قولا لا اسال عنه احدا غيره তালাকুল আমান্তবিল্লাহ সোম্মাস্তাকিম আবু আমর থেকে বর্ণিত আর কেউ কেউ বলেছেন যে ও আবু আমর ছিল না বরং ওর কনিয়া ছিল আবু আমরাহ আবু আমরা নাম ছিল তার সুফিয়ান বিন আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে সুফিয়ান সাহাবি রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন একবার ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল কল্লি ফিল ইসলামে কৌলান আমাকে ইসলামে একটি কথা বলেন আমার ইসলামের ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলেন এমন একটি সংক্ষেপ আর ব্যাপক অর্থপূর্ণ কথা বলেন আপনার ছাড়া আর কাউকে সেই সম্পর্কে যেন জিজ্ঞাসার প্রয়োজনই না হয় আমার ইসলাম সম্পর্কে আমার ইসলামের ক্ষেত্রে আমি হ্যাঁ, ইসলামের উপর থাকতে পারবো এবং আমি গুমরা হব না এই রকমের একটা ব্যাপক অর্থপূর্ণ কথা বলেন কি আমারই ভুলে গেছি মার্শাল আপনার পরে যেন কাউকে জিজ্ঞাসা না করতে হয় কালা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম দুটো শব্দ বলেছেন কল আমন্ত বিল্লাহ একটা বলো আমন্ত বিল্লাহ আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি সোম্মাস্তাকিম অতপর তুমি অটল হয়ে যাও তুমি সোজা হয়ে যাও সোম্মাস্তাকিম তারপরে তুমি কি হয়ে যাও সোজা হয়ে চলো আমন্ত বিল্লা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসছি আর এই পথে তুমি সোজা চলো বাঁকা হয়েও না ডানেও না মায়ও না রাস্তার উপর গাড়ি উঠিয়ে দিয়ে আপনি যদি গাড়ি চালাতে থাকেন রাস্তা ডানেও যাবেন না বামে যাবেন না তো দুর্ঘটনা হবে না ঠিক না কিন্তু একবার যদি ডানে যান আর একবার বামে যাওয়ার চেষ্টা করছেন তাহলে অ্যাক্সিডেন্ট হইতে পারে তো যারা বিভিন্ন পাপে লিপ্ত হয় তারা ওই রকমই মুসলিম জন্মসূত্রে মুসলিম গাড়ি সোজা চালায় না একবার এদিকে চালায় একবার ওইদিকে চালায় হ্যাঁ হয় অতিরঞ্জন করে আর না হয় ঘাটতি করে বাড়তি করে না ঘাটতি করে বাড়তি করে শেরিক বেদাত করে ধর্ম ছিল না শেরিক বেদাতে ধর্ম পালন করে কবর মাজার পূজা ধর্ম সুফিবাদ পীর মরিদি ধর্ম মেলা মেলা দার সবাই ধর্ম বাড়িয়ে দিল হ্যাঁ অতি ভক্তির ধর্ম যার ফলে শির্ক বিদাত করে ধর্মের নামে এগুলো হয়ে থাকে বাড়াইলে শির্ক বিদাত হয় আর কমালে ফাঁসিকে হয় নামাজ পাঁচ অক্ত চার অক্ত তিন অক্ত পড়ে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না জুমা পড়ে শুধু হ্যাঁ রোজা রাখে রাখে না হ্যাঁ জাকাত কিছু দেয় দেয় না বোঝা গেছে পর্দা কিছু করে কিছু করে না জি হ্যাঁ কিছু হারাম থেকে বাঁচে কিছু হারাম থেকে বাঁচে না ঘাটতি করলো এই ইসলাম যে একটি সেরাতে মুস্তাকিম যে রাস্তার শেষ প্রান্তে জান্নাত যে রাস্তার গন্তব্য স্থান হচ্ছে হ্যাঁ, জান্নাত এই সেরাতে মুস্তাকিমের ডানে বামে দুই রকমের গুমরাহি রয়েছে বাড়তি করার গুমরাহি আর ঘাটতি করার গুমরাহি ইস্তেকামা যে করলো সোজা পথে চললো সে ধর্মের নামে বাড়াবে না সিরিক করবে না বিদাত করবে না এমন কিছু বলবেও না করবে না যা কোরআন হাদিসে নেই বন্ধ করে দেন সেটা আর যা কিছু করতে বলা হয়েছে তাতে কমাবেও না সতেরো রাকাত ফরজ নামাজে পনেরো করবে না ফজরের দুই রাকাতও ছাড়বে না হ্যাঁ বোঝা গেছে আর এমন করে বাড়াবে না যে এর সাথে সতেরো এমন করে চাপাইলো এর সাথে যে আল্লাহ চার ফরজ করেছেন দুই সন্ন্যাত এক বেতর সাথে হয়ে যায় আরো অতিরিক্ত দশ আর ফরজের মতো করে পালন করে যে পড়ে সতেরোই পড়ে মনে করেন আমার জন্য জরুরি সত্র পড়তে হবে আর এইভাবে বহু লোককে গুমরা করে বহু লোককে কি করে এই বাড়তি করার কারণে গুমরা করে একজন ইন্ডিয়ান খুব শিক্ষিত ডাক্তার সে বলছে যে আমি ইন্ডিয়াতে থাকার জীবনে এসা নজ পড়তাম না ঘটনা অনেক সময় বয়ান করে থাকি কেন পড়তাম না আমাদের মজাবে শিখানো হয়েছে আমাদের মোল্লারা শিখিয়েছে যে এর সাথে কত রাখাত নামাজ সতেরো রাখাত সারাদিন ক্লান্ত হাসি সতেরো পড়তে পারবো না সেজন্য ফরজটাও পড়তাম না কিন্তু সৌদি আরবে এসে আল্লাহ চোখ খুললো দিন ইসলাম জানলাম যে আল্লাহ জিজ্ঞাসা করবেন শুধু চার রাকাতের কথা কত রাকাতের কথা চার রাকাত কেন পড়নি সুতরাং তুমি মুসলিম না এটা আল্লাহ জিজ্ঞেস করবেন দুই রেখা সোননাথ তাও আল্লাহ জিজ্ঞেস করবেন না নে কি বাড়বে তোমার এক রাখাত বেতর বেতর আরো গুরুত্ব রাখে সন্ন্যাতের চাইতো সন্ন্যাতের হাতে বাচ্চা চাইতো বেশি গুরুত্ব রাখে তারপরেও কাবিনা গুণা হয়ে যাবে এমন কিছু নাই তবে ছাড়বেন না ছাড়লে আপনার ত্রুটি আর ঘন ঘন যদি ছাড়তে থাকেন তো ত্রুটি বাড়বে বোঝা গেছে এটা হচ্ছে আসল ইসলাম কোথায় আল্লাহ পাক সাথে মাফ করে দিচ্ছেন আর সতর চাপিয়ে দিলেন আর কত একজন যদি আমাদেরকে এরকম বলে থাকে তাহলে কত লোক বেনামাজি হচ্ছে ভুল ইসলাম শেখানোর কারণে সতর রাখাত পড়তে পারবো না সুতরাং আমি ফরজটা আর পড়লাম না জাহেল সেই জন্য কারণ ওকে আসল ইসলাম জানানো হয়নি তো এই মূর্খতা কেন আসলো ডাক্তারের দোষ না ওই সমাজের মোল্লাদের দোষ মোল্লাদের দোষ কেন আসল ইসলামটা শেখায়নি যে তুমি সারা দিনে সত্তর আঘাত পড়ে দাও তাহলে আল্লাহর কাছে ৩৩ মার্ক পেয়ে যাবে আমি অনেকবারই বুঝিয়েছি কমপক্ষে পাঁচ তো করি তেত্রিশটা চল্লিশটা মার্ক পেয়ে আর তারপরে আমি পঞ্চাশ চাই ষাট চাই তাহলে বেতন পড়ি সন্ন্যত পড়ি আশি চাই নব্বই চাই আমি এক্সেলেন্ট হতে চাই হ্যাঁ ফার্স্ট ডিভিশন চাই তাহলে হ্যাঁ তাহাজুদ পড়ি সালাত দোহা পড়ি পড়ান হ্যাঁ কিন্তু এইভাবে নফল চাপিয়ে দেওয়া কোন শরীয়তে নেই মন গড়া শরীয়তে এই বাড়তি এক গুমরাহি আর ঘাটতি গুমরাহি যে সারাদিনে সতেরো টাকা তো পড়লেন না আপনি আর এক গুমরাহি দুই দিকে হচ্ছে এমন গর্ত যেই গর্ত জাহান নামে গড়িয়ে দিবে যে গর্তে পড়লে গড়তে গড়তে জাহান নামে চলে যেতে হয় নবী করিম সাল্লামের কথা কত সুন্দর আমন্তবিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসছি আল্লাহ এক ও একক আল্লাহর সত্তায়ও শরিক নেই গুণেও শরিক নেই কাজেও শরিক নেই এবাদতেও শরিক নেই আর ইমানের ছয়টি যে স্তম্ভ রয়েছে সেগুলি বিশ্বাস করেন আল্লাহর প্রতি ইমান মালায়িকা কিতাব রসুল পরকাল ভালো মন্দ তকদির যেহেতু ইমান বলেছেন তাহলে এই ছয়টি ওতে সামিল হল ঠিক আছে তারপর এই পথে আপনি সোজা থাকেন ইস্তাকিম এই হাদিস ব্যাখ্যা হচ্ছে কোরআনে কেরিমের বেশ কিছু আয়াতের যে আয়াতগুলিতে এই দুটি বিষয় উল্লেখ করা হয়েছে এই দুটি বিষয় উল্লেখ সুরায় আহকাফের আয়াত নম্বর তেরোতে আল্লাহ আকবাস ইন্নাল্লাযীনা ক্বালু ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ যারা বলে যে আমাদের রব আল্লাহ মানে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো ইমান বিল্লাহ সোম্মাস্তাকাম তারপরে অটল হয়ে গেল ওই পথে সোজা চলল সোজা পথে চলছে ডানে বামে না হালাল পথে আছি হারামে নেই সিরিবিদাতে নেই নাজাজ কাজে নেই ফরজ অজেবে ত্রুটি করায় নেই হারাম নাজাজ কাজে নেই এটা হচ্ছে ইস্তেকামা সোজা চলা জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা রব্বন আল্লাহ বলার পরে কি করলো কামু সোজা চলল ফালা হফুন আলহিম তাদের কোনো ভয় নেই ওয়ালাহম ইয়াহজানুন আর তারা তারা চিন্তিত হবে না এটাই তো অলিদের পুরস্কার এরাই তো অলি অন্য ভাষা আল্লাহ সোরাই অনুসে বলেছেন কি বলেছেন আল্লাহ ইন্না আল্লাহ খৌফুন আলহিম ওয়ালাহমিয়া আল্লাহর আউলিয়া যারা বন্ধু তাদের কোনো ভয় নেই ওয়ালাহমিয়া কোনো চিন্তা নেই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই চিন্তা নেই এখানে বলা হয়েছে যারা রব্বন আল্লাহ বললো ওই পথে সোজা থাকলো তাদের কোনো ভয় নেই চিন্তা নেই একই পুরস্কার তাহলে বোঝা গেল যে ওলি এদের ছাড়া অন্যরা না ওলি কারা তাহলে যারা আল্লাহকে রব বলে মানে আল্লাহর সাথে শির করে না আর তারপরে দিনের ওপর সোজা চলে ফরজ অজেবে ত্রুটি করেন না আর হারাম নাজাইজ কাজ করেন এরা হচ্ছে আল্লাহর ওলি তো আল্লাহর অলিহ দরজা সকলের জন্য খোলা আছে না সীমিত সকলের জন্য খোলা আছে এটা কাফের হিন্দুর সন্তান আজকে আল্লাহর অলির রাস্তা ধরে নিতে পারে পারে না পারে না আরে ইহুদি খ্রিস্টান নাস্তিক যে কেউ তোবা করে আসো আল্লাহর অলি হওয়ার রাস্তায় চলতে শুরু করলো আল্লাহর অলি এই জন্য প্রত্যেক মমিন মুসলিম আল্লাহর অলি যে যত এই পথে অটল থাকতে পারে সে তত বড় আর তত খাস বলি আর আল্লাহর ওলির সংখ্যা ভারত বাংলাদেশ পাকিস্তানে কেরামতি হইতে হবে কবরটা পাকা হইতে হবে আর কত ওরস লাগছে আর কত লোক হাজিরা দিচ্ছে আর কত শিরিক হচ্ছে হ্যাঁ এগুলি হইতে হবে এগুলি হচ্ছে শিরকের ধর্ম এগুলি হচ্ছে বাতিল ধর্ম আল্লাহর ওলির জন্য এসব নেই বরং কবর পাকা করা হারাম কবরে চাদর চড়ানো হারাম আর কবরে ফুল চড়ানো হারাম আর কবরে ওরস লাগানো মেলা লাগানো হারাম সব হারাম না যায় কাজ জি আর কেরামতির কোন শর্ত নেই অধিকাংশ সাহাবাহিক কারো কেরামতি হন অথচ সবচেয়ে বড় অলি নবী রসুলগণের পরে সাহাবাই কেরামগণ সবচেয়ে বড় অলি তাহলে বুঝা গেল অলির জন্য কেরামতিরও কোনো শর্ত নেই যে আপনার আমার দ্বারা কেরামতি হবে তাহলে আল অলি বলবেন নাহলে অলি উল্লাহ হইল না আচ্ছা আমাদের দেশের অলি আরো কারো যত বেশি বেদাতি অজিফা জপতে পারবে আর শেখাবে তত বড় অলি তাই বেদাত করে অলি হওয়া যায় ইস্তেকামাই থাকলো না সোজা পথে চললো না আমার অলি কি করে হইলো শয়তানের অলি হওয়া যায় বেদাত করে কিন্তু আল্লাহ অলি হওয়া যায় না আর সুরায় ফুসিলাতের আয়াত নম্বর ত্রিশে রয়েছে সুরায় ফুসিলাতের অপর নাম কে বলতে পারেন হামিম সেজদা মাসাল্লাহ কারণ আমাদের সে কিছু নাম আছে আমাদের দেশের কোরআনগুলিতে লিখা থাকে আবার এখানে লিখা থাকেন এখানকার কোরআনগুলিতে এখানে দুই রকম কোরআন আছে একটা আছে যে আপনার সবুজ রঙের যেটা কভার এতে সুরা ফুসালাত পাবেন আর যেটা পাকিস্তানি এতে লিখা আছে বা ইন্ডিয়ান খাতে লিখা আছে অক্ষরে লিখা আছে আর ওপরে কভারটা হচ্ছে নীল রঙের নীল রঙের কভার ওতে সুরে হামিম সেজদা লেখা আছে তো সুরাই হামিম সেজদার আয়ত নম্বর ত্রিশ আল্লাহ পাক একই কথা বল ইন্নাল্লাযীনা কালু রব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বললো আমাদের রব আল্লাহ কামো তারপরে তার উপর কি হয়ে গেল সোজা হয়ে গেল অটল হয়ে গেল তাহলে কি পাবে এখানে একটু লম্বা বলা হয়েছে নাজদাল আলিহুল মালায়িকা ফেরিস্তারা নেমে আসবে আর বলবে আল্লাহ তাখা তার মতের সময় আর হাসরের মাঠে মতের সময় কোনো চিন্তা করতে বলবে না এই চিন্তা করিও না তুমি দুনিয়া থেকে যাচ্ছ চিন্তা করে যারা ছেড়ে যাচ্ছ ওদেরও চিন্তা ছেলে মেয়েরও চিন্তা করিও না পরিবার চিন্তা করিও না তোমার ধন সম্পদেরও চিন্তা করিও না আর কোন যেদিকে যাচ্ছ ওর জন্য তুমি চিন্তা করিও না আল্লাহ তাহাফু কোনো ভয় করিও না ওয়ালা চিন্তা করিও না ও তু আদুন আর সেই জান্নাতে সুসংবাদ নাও ওয়াদা তোমার সাথে বা তোমাদের সাথে করা হয়েছে আখেরা তোমাদের বন্ধু আমরা ফেরেস্তার বলে আমরা তোমাদের বন্ধু দুনিয়াতেও বন্ধু আর আখেরাতেও বিচার দিবস হাসর মাঠে বন্ধু ওয়ালাকুম ফিহা মাতাস্তাহি সেখানে জান্নাতে যা চাইবে মন তাই পাবে ওয়ালাকুম ফিহা দাওয়ান সেখানে যা তলব করবে তাই পাবে নজরুলামিন গাফুর রাহিম মহান আল্লাহ যিনি বড় মার্জনাকারী বড় দয়ালু তার পক্ষ থেকে আতিথ্য তোমাদের জন্য হবে এই সংবাদ কার জন্য যারা আল্লাহকে রব বলে মানল আর তারপরে এর উপর অটল হয়ে গেল তাহলে মনে রাখবেন নামাজ ছাড়লে কি মুস্তাকিম সোজা হওয়া যায় আচ্ছা নামাজ ছাড়ে না নামাজ পড়ে কিন্তু নামাজে বিলম্ব করে জামাতে নামাজ পড়ে না তো সোজা রাস্তার উপর আছে না রাস্তার কিনারায় হ্যাঁ। আছাড় খাচ্ছে জি হয়তো অ্যাক্সিডেন্ট হালকা অ্যাক্সিডেন্ট হলো কিন্তু অ্যাক্সিডেন্ট জি তাই শেখ বলছেন ফমান আখারা সলাতান ওয়াক্তিহা সময় থেকে নামাজ বিলম্ব করে ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়ে তাহলে মোস্তাকিম সে মোস্তাকিম না সোজা পথে নয় সোজা পথে নয় পথে রয়েছে নামাজকে বিনষ্ট করলো অমান মানে আজ জাকাত কেউ যদি জাকাত না দেয় ফাহুয়া গাইর মোস্তাকিম তাহলে সোজা পথে নাই কারণ সে জাকাতকে নষ্ট করলো গরিবের হককে নষ্ট করলো কেউ যদি মানুষ জুলুম অত্যাচার করে গালমন্দ করে অন্যভাবে আপনি স্ত্রীকে মারধর করছেন জুলম অত্যাচার করছেন অথবা পাড়া প্রতিবেশ জুলম অত্যাচার করছেন আপনার সাথী সঙ্গীদের সাথে আপনি বাড়াবাড়ি জুলম অত্যাচার করছেন তাহলে আপনি সোজা পথে নন মানুষের হকের ক্ষেত্রে আপনি বাঁকা পথে কারণ হারাম কাজ করছেন কেউ যদি ব্যবসা বাণিজ্যে ধোকা দেয় হ্যাঁ সোজা পথে নয় মোস্তাকিম নয় সে ধোকা দিচ্ছে ব্যবসা বাণিজ্যে হ্যাঁ অথবা লেনদেনের ক্ষেত্রে ধার নিল ধোকা দিয়ে আসলে দিবে না ভাই এক সপ্তাহের জন্য এক সপ্তাহ হয় না কয়েক বছর হয়ে গেছে এক সপ্তাহ হয় না মুস্তাকিম পাঁচ সপ্তাহ নামাজ পড়ে মুস্তাকিম হইতে পারবে না তাহলে ইস্তেকামা হচ্ছে একটা ব্যাপক অর্থপূর্ণ শব্দ হ্যাঁ সোজা পথে দিন ইসলামের যদি থাকেন তাহলে আপনি মুস্তাকিম তাহলে আপনার জন্য না কোনো ভয় আছে না কোনো চিন্তা আছে আর জান্নাতের সুসংবাদ আছে কেউ যদি বিয়ে শাদী করে নিয়েছে আর কোনো মেয়েকে বিয়ে করার জন্য বলে যে না আমি বিয়ে শাদী করিনি মুস্তাকিম সোজা পথে আছে না সোজা পথে নেই বক্র পথে আছে ধোকা দিল ব্যবসায় যদি বলি ভাই লাভ হবে না এটা যদি আপনি পাঁচ রিয়ালে আমার কাছ থেকে নিয়ে যান তাহলে আমার লাভ হবে না এতে যদি আমি ধোকা দিই অথচ আমার লাভ আছে ও তো এক রিয়াল আছে করে না করেন না লোকেরা ব্যবসায়িকরা এরকম হারাম কাজ করে তাহলে যদি একজন মানুষকে ধোকা দেন তার লাইফের ক্ষেত্রে তাহলে কত বড় আপনি হ্যাঁ বক্র পথে আছেন আপনি বাঁকা পথে আছেন এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই হাদিসটাকে যদি ফিট করেন তাহলে সোজা জান্নাতের রাস্তা ধরে নিতে পারবেন আল্লাহ পাকজন আমাদেরকে ইস্তেকামা দান করেন عن ابي عبد الله جابر بن عبد الله الانصاري رضي الله عنه ان رجلا سال النبي صلى الله عليه وسلم فقال ارايت ان صليت المكتوبات وصمت رمضان وحللت الحلال وحرمت الحرام ولم ازد على ذلك شيئا ادخل الجنه قال نعم رواه مسلم আবু আবদুল্লাহ উপনাম জাবের রাজি আল্লাহ তালানহর জাবের বিন আবদুল্লাহ আনসারি রাজি আল্লাহ তালানহা থেকে বর্ণিত তার পিতাও সাহাবি ছিলেন এবং বদরের ওহদের যুদ্ধে শহীদ হয়েছিলেন একজন লোক নবী করিমকে জিজ্ঞেস করলো ফাঁকাল আর বললো আরাইতা আচ্ছা বলুন তো এখানে আরাইতা মানে আখবেরনি হে আল্লাহ রসুল আপনি বলুন তো এজা সাল্লাইতুল মাকতুবাত আমি যদি ফরজ নামাজগুলি পড়ি হাদিসটা ভালো করে দেখেন হাদিস ভালো করে দেখেন ভালো করে শুনেন আমি যদি ফরজ নামাজগুলি পড়ি অসমত রমজান আর রমজান মাসে রোজা রাখি ও আহলাল তুল হালাল আর হালালকে হালাল মনে করি আর হারাম কাজ হালাল কাজ করি ও হারামতুল হারাম আর হারামকে হারাম মনে করি আর হারাম থেকে বেঁচে থাকি হারামতুল হারাম হারামকে হারাম মনে করি আমি হারাম থেকে বেঁচে থাকি ওয়ালাম আজিদ আলাদা সেই আন এর বেশি যদি আমি কোন নেকির কাজ না করি আদখলুল জান্না মানে আদখলুল জান্না তাহলে কি জান্নাতে আমি প্রবেশ করতে পারবো কালা নাম রসুল্লাহ হ্যাঁ জান্নাতে যেতে পারবে তাহলে দিন কত সহজ দিন ইসলাম অনেকেই বরং আমাদের মুসলিম সমাজে বাংলা ভাষীরা আলেম হাফিজ গুলো এরকম জাহেলানা কথা বলে মূর্খ কথা বলে যে দিন ইসলাম পালন করলে এক পা এগিয়ে যাওয়া যাবে না হ্যাঁ ইসলাম মোতাবেক চললে হ্যাঁ একটা ধাপ বানানো যাবে না চলাই মুশকিল তাই না হ্যাঁ চলবে না আবুজুবিল্লা দিন কত সহজ দেখেন দিনের উদ্দেশ্য কি জান্নাতে যাওয়া না আর এই কাজগুলি কত সহজ পাঁচ অক্ট যদি আমি নামাজ পড়ি আর রমজান মাসের শ্যাম পালন করি রোজা রাখি হালালকে হালাল মনে করি আর হারামকে হারাম মনে করি হালালকে হালাল মনে করে হালাল করলে করলাম না হইলে নাই করলাম হালাল করা জরুরি না অনেক হালাল আছে আপনি নাও নাও খেতে পারেন নাও করতে পারেন ঠিক না কিন্তু হালালকে হালাল মনে করতে হবে আপনাকে আর হারামকে হারাম মনে করে হারাম বিশ্বাস করে ওর থেকে বাঁচতে হবে হারামকে হারাম মনেও করতে হবে আর ওর থেকে বাঁচতে হবে যদি এই কাজটি করি এতে অনেক কথা চলে আসলো যত হারাম এগুলোকে হারাম মনে করি আল্লাহ যা হারাম করেছেন তার রসুল হারাম করেছেন সেগুলি হচ্ছে হারাম এবং সেগুলি থেকে আমি বেঁচে থাকার চেষ্টা করি হ্যাঁ আর হালালের মধ্যে থাকার চেষ্টা করি আর আমি ফরজ আদায় করি ফরজ নামাজ আদায় করি আর ফরজ রোজা পালন করি ওয়ালাম আজিদ আলা সাইয়ান এর উপরে আর কোনো কিছু আমি করতে পারলাম না করলাম না আদুল জান্না আমি জান্নাতে যাব কি আলা নাম নবী কি বলছেন হ্যাঁ রহ মুসলিম হাদিস সহি মুসলিমের কোন জৈব জাল হাদিস নয় সহি মুসলিমের হাদিস তাহলে কি কেউ জাকাত না দিলে জান্নাত চলে যাবে তাহলে এখানে তো জাকাতের কথা উল্লেখ করা হয়নি হ্যাঁ হজ না করলে জান্নাত চলে যাবে হজ ফরজ হয়ে থাকে তো তুই এখানে তো হজের কথা উল্লেখ করা ইসলামের যে পাঁচটা রুকুন তো উল্লেখ করা হয়নি সে মুসলিম ছিল সুতরাং তার ঠিক আছে মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে না প্রথমটা আছে তারপরে নামাজ পড়লো আর রোজা রাখলো জাকাত কোথায় আর হজ কোথায় জাকাত নেই হজ নেই আর নবীকে জিজ্ঞেস করছেন ওই সাহাবি জান্নাতে যেতে পারবো হ্যাঁ জান্নাত চলে যাবে তাহলে কি আপনারা এই দুটো কাজ করে জান্নাত যেতে পারবেন কালেমা তাইবার শাহাদা ঠিক আছে পাঁচ অক্ত নামাজ ঠিক আছে হ্যাঁ তাও ফরজটা ঠিক আছে এর থেকে কি বোঝা গেল যে ফরজ নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায় তো এর সাথে কে দিতে বললো ইমুল্লাজিদেরকে বলেন তো নবী বলছেন যে ফরজ নামাজ পড়ে জান্নাত যাওয়া যায় তো শত্রু কেন চাপালেন তারপরে বলেন যে নফল মানে অতিরিক্ত যার ইচ্ছা হবে সার রাত পড়তে থাক আপনি কেন চাপাবেন খুব বেশি বলে এতটুকু বলেন নবী রাতে বা দুই রাখাত আছে আর বেতর এক রাকাতে যদি ক্ষান্ত না হতো তিন বলেন পাঁচ বলেন সাত বলেন নয় বলেন এগারো বলেন বেতর বলেন হ্যাঁ কিন্তু আপনি নফল কেন এগুলো চাপাবেন নফল যার যেটা যতটা ইচ্ছা হয় কারো যদি একশো হয়তো একশো করবে কেন ওই দশ রাখাতি শুধু নফল পড়বে একশো রাখাত পড়বে কেউ যার ইচ্ছা হবে সারাত পড়তে থাকবে এই সংখ্যা কেন গণাবেন আপনি নফলের বেদাতি তরিকা এটা কিন্তু নবীর আদর্শ নয় এটা নবী সালাম আদর্শ হচ্ছে এটা কমপক্ষে এতটাতে জান্নাত যেতে পারবে ফরজ নামাজ যেহেতু সকলের জন্য ফরজ যতক্ষণ হুঁশ আছে বোঝা গেছে রোজা গরিব আমির সকলের জন্যই রোজা ফরজ রাজা হইলেও রোজা রাখতে হবে আর ফকির হইলেও রাস্তার কিলেনা হইলেও রোজা রাখতে হবে কিন্তু জাকাত পয়সাওয়ালা হইতে হবে নবী সাল্লাম হয়তো ওই লোককে চেনতেন জানতেন বা অবস্থা থেকে উপলব্ধি করেছেন যে এর পয়সা নেই তো জাকাত আর বইলে লাভ কি জান্নাত যেতে পারবে বিনা জাকাতে জানো কারো জাকাত দেওয়া তো পয়সাই নেই ওর কাছে ঠিক আছে হজ তাহলে হজের কথা কেন উল্লেখ করলেন না এই জন্য উল্লেখ করেননি যে হজ ফরজ হয়েছে নবম হিজড়িতে নবী সাল্লাম এতেকাল মাত্র এক বছর আগে হজ ফরজ হয়েছে দশম হিজড়িতে নবী সাল্লাম হজ করেছেন ঠিক আছে এই হাদিস যখন বলেন রসুল্লাহ তখন হজ ফরজই হয়নি যখন ফরজ হয়নি তখন উল্লেখ করেন নাই কিন্তু এখন যদি উল্লেখ করতে হয় একজন লোক যদি হজ করতে পারে তাহলে কি বলবো তোমাকে হজ জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে রোজাও রাখতে হবে আর হজ করা পয়সা থাকলে হজও করতে হবে জাকাতের পয়সা ও যদি বলে যে খেয়ে দে বাঁচে না আমার তাহলে জাকাত নেই বিনা জাকাতে জান্নাতে যাবে কিন্তু যদি পয়সা বাঁচে আর নেশাবে পৌঁছে তাহলে জাকাত দিয়ে জান্নাতে যাবে না জাকাতে জান্নাতে যেতে বাধা প্রাপ্ত হবে প্রথম খানে যেতে পারবেন না কঠিন শাস্তি আর দীর্ঘদিন শাস্তির পরে কখনো হয়তো ফিরে আসলে আসতে পারে জান্নাতে যদি তৌহিদ আর নামাজ ঠিক থাকে তাহলে এই হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লামের সাহাবাই কালামগণ কত আগ্রহী ছিলেন দিন জানার জন্য জিজ্ঞেস করছেন যে জান্নাতে যাওয়া নিয়ে তার চিন্তা যে আমি এই কাজগুলি করে জান্নাতে যেতে পারবো কিনা জেনে নিচ্ছেন সুতরাং একজন মুসলিমকে আগ্রহী হইতে হবে দিন জানার জন্য এবং এর দ্বারা বোঝা যায় যে সাহাবাই কেরামদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল দুনিয়া ছিল না পয়সা ছিল না নেতৃত্ব ছিল না হ্যাঁ একামতের দিন মানে ক্ষমতা দখল করতে হবে এগুলো ছিল না তাদের ধান্দা তাদের ধান্দা ছিল যে আল্লাহকে রাজি করে জান্নাত কি করে যাব জিজ্ঞেস করছেন কি আদখল জান্না জান্নাতে যেতে পারবো কিনা এই কাজ করে তাহলে জান্নাতে যাওয়াটা তাদের মুখ্য উদ্দেশ্য এবং সেটাই তাদের জীবনের টার্গেট ছিল যে কেমন করে জান্নাত যেতে পারবো عن ابي مالك الحارث بن عاصم الاشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الايمان এসিটা চালিয়ে দেন তো এইটা والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملأان وتملا ما بين السماء والارض والصلاه نور والصدقه برهان والصبر ضياء والقران حجه لك او عليك كل الناس يغدو فبايع نفسه فموثقها او موبقها رواه مسلم আবু মালিক রাজি আল্লাহ বর্ণিত এটি হচ্ছে তার উপনাম কনিয়ত ডাকনাম তার নাম ছিল হারেস বাপের নাম হচ্ছে আসেম আল আশ আশ আশারি বংশের তিনি বলছেন যে কালা রসুল্লাহ রসুল্লাহাম বলেছেন আত্মহুর ও শত্রুল ইমান পবিত্রতা অর্জন করা হচ্ছে ইমানের অর্ধেক পবিত্রতা অর্জন করা তহুর পবিত্রতা অর্জন করা পবিত্রতা কাকে বলে হম বাহ্যিক পবিত্রতা কাকে বলে হ্যাঁ? একটা হচ্ছে ভিতরে পবিত্রতা সেটা হচ্ছে শির কুফরি মুক্ত হওয়া মানে ইমান ইসলাম অন্তরে হ্যাঁ এই জন্য মুশ্রেককে আল্লাহকে না পাক বলে আমার মুশ্রেক নাজাসুন আরে বাহ্যিক পবিত্রতা হচ্ছে অজু আর গোসল ভালো করে শুনে রাখেন আর তহুর হচ্ছে হ্যাঁ? ছোট পবিত্রতা হচ্ছে অজু আর বড় পবিত্রতা হচ্ছে গোসুল ফরজ হয়ে থাকে তো গোসুল করা এই দুটো হচ্ছে হাদাস থেকে হ্যাঁ পবিত্রতা অর্জন করা আর যদি শরীরে কোথাও পেশাব পায়খানা নাপাক বস্তু লেগে থাকে তখন নাজাস্তাত নাপাকে দূর করা সেটা পবিত্রতা কিন্তু যখন আপনাকে তহুর বলা হয় পবিত্রতা উজু হচ্ছে পবিত্রতা আর গোসুল হচ্ছে পবিত্রতা জি তাহলে উজু আর গোসুল হচ্ছে ইমানের অর্ধেক কারণ অজু আর গোসল ছাড়া ইসলামের যেটি মুখ্য ইবাদত যার মাধ্যমে আপনার ইসলাম টিকে থাকে সেটা আর হবে না অর্থাৎ নামাজ বিনা উজুতে সারা জিন্দগি যদি নামাজ পড়েন এক রাখাতে নাকি পাবেন কোনো নাকি পাবেন না নামাজ পড়েননি আপনি হয়নি কোনো নামাজই হয়নি ফরজটাই আদায় হয়নি নেকি পাওয়া কথা আপনার কাঁধ থেকে বোঝাই নামেনি আপনার বেনামাজি আর এইরকম বিনা উজু আর বিনা গোসলের নামাজ একই অবস্থা জি এইরকমই যদি বিনা উজুতে কাবার তফ করেন আর কাবার তফ ছাড়া হজ হয় না উমরা হয় না তাহলে হজ হয় না উমরাও হয় না তাই না গোসল ফরজ হয়ে আছে ফরজ গোসলের মশলায় জানে না স্বপ্ন দোষ নামাজ পড়ছে হবে কখনো নামাজ হবে না তাহলে ইমানের অর্ধেক বরং যদি বলা হইতো যে আসল পুরা ইমানই হচ্ছে পবিত্রতা কারণ পবিত্রতা না হলে এবাদতি কবুল হয় না আপনি ইসলামই টিকে থাকে নামাজি হয় না তো ইসলাম থাকবে কোথায় তবু ঠিক ছিল শত্রুল ইমান বা নিসফুল ইমান এখানে বলা হয়েছে ইমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা অর্জন করা অজু এবং গোসল সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে যত্নবান হইতে হবে অজু করতে গিয়ে শুকনো থেকে গেল খেয়াল করলেন না ঠান্ডার দিনে অথবা গরমের দিনে তাড়াতাড়ি করে উজু করছেন না অজুর অঙ্গগুলি ভালো করে ভিজাবেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আর আলহামদুলিল্লাহ এমন একটি আল্লাহ পাকের জিকির সমস্ত প্রশংসা আল্লাহ এই কথা বলা যে যা আল্লাহ পাকের যে বিচার দিবসের দাঁড়ি পাল্লা রয়েছে মিজান দাঁড়ি পাল্লাকে ভর্তি করে দেয় নেকির পাল্লাকে কি করে দাঁড়ি পাল্লা তো পাল্লা তো দুটো আছে একটা হচ্ছে নেকির পাল্লার একটা গুনহার পাল্লা তো কোন পাল্লাকে ভর্তি করে নেকির পাল্লাকে ভর্তি করে দেয় ওসুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলা মা বাইন আর কেউ যদি সুবহান আল্লাহ বলে আর আলহামদুলিল্লাহ বলে তাহলে এই দুটো আসমান জমিনের মাঝে যত শূন্য জায়গা রয়েছে খোলা জায়গা সবকে কি করে দেয় ভরপুর করে দেয় ভর্তি করে দেয় এত নেকি আলহামদুলিল্লাহতে আর সুহান আল্লাহতে আসমান জমিনের মাঝে ফাঁকা যে দিগন্ত আল্লাহ পাকের হ্যাঁ এ কি হয়ে যায় ভরপুর হয়ে যায় কত নেকি তাহলে রয়েছে অথচ জবানে কত হালকা ওসলাত নরুন আর নামাজ হচ্ছে আলো জি ওসাদাকাত বুরহানুন আর জাকাত বা নফল সাদকা দুটোকে সামিল জাকাত ফরজকেও সামিল আর নফল দান খায়রাতকেও সামিল ফরজ জাকাত এবং নফল দান খায়রাত হচ্ছে অকাট্য দলিল প্রমাণ আপনার কৃপণতা মুক্ত হওয়ার আপনার খাঁটি মুসলিম হওয়ার যে আপনি খাঁটি মুসলিম সেজন্য জাকাত দিচ্ছেন আপনাকে কোনো সরকার বাধ্য করছে না কিন্তু স্বেচ্ছা আপনি যাদের যারা কোটি কোটি টাকার মালিক তাদের লাখ লাখ টাকা বেরিয়ে চলে যাচ্ছে প্রতি বছর কিন্তু তার কৃপণতা তাকে বাধা দিতে পারেন না এক একটা করে হিসাব করে সব আল্লাহ রাস্তায় দান করছে হকদারকে পৌঁছে দিচ্ছে অথচ এই হকদার গরিবরা তাদের কিছু করতেও পারবে না না দিলেও ঠিক না তাহলে এটা হচ্ছে তার জন্য দলিল প্রমাণ যে সে আল্লাহকে ভয় করে যে আমার এই গরিবেরা হিসাব নিতে পারবে না চার্জ করতে পারবে না যে তুমি জাকাত দাও না কেন আর সরকারও করে না কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাব সেই জন্য জাকাত দিচ্ছে এটা হচ্ছে তার ইমান ইসলামের প্রমাণ এবং ধৈর্য হচ্ছে তার জ্যোতি ধৈর্যের ক্ষেত্রে দিয়াউন শব্দ ব্যবহার করেছেন আর সলাতের ক্ষেত্রে নুরুন ব্যবহার করেছেন নূর মানেও আলো হয় আর দিয়াও মানে আলো হয় নূর আর দিয়াতে কোনো পার্থক্য আছে কে জানে আর না জানেন তাহলে চুপ থাকেন হ্যাঁ।, হ্যাঁ জিয়া মিটমিট করে চলে অনুমান করে না কথা পড়ে বললেন হ্যাঁ শোনা হ্যাঁ জ্যোতি মানে কি হয় প্রকাশ পায় হ্যাঁ আর মানে উজ্জ্বল করে বুঝান তো দুনিয়ার কোন এরকম উদাহরণ দিয়ে সূর্যের আলো হম আর চাঁদেরটা আরবিতে সূর্যেরটাকে কি বলবো নূর বলবো না জিয়া বলবো আর রাত চাঁদেরটাকে জিয়া আচ্ছা এই যে আলো আছে এখন আমাদের এই যে রুমে এটা কি এটা না জিয়া আর ওই যে ওই যে বাতিতে বাতির ভিতরে যেটা আছে ওখানে হাত দিয়ে দেখেন একটু গরম গরম লাগছে ওটা কি দুটোতে পার্থক্য আছে এখানে কোনো তাপ নেই কিন্তু ওখানে তাপ আছে ঠিক আছে না সূর্যের যেটা জ্যোতি তাতে আলোকিত করে তার সাথে সাথে তাতে এটা তাপ আছে আর চাঁদের যে আলো আছে তাতে আলো তো আছে কিন্তু তাপবিহীন দুটো পার্থক্য আছে না কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলেছেন আন আল্লাহ সেই সত্তা যিনি সূর্যকে দয়া করেছেন এমন হ্যাঁ জ্যোতির্ময় করেছেন যে যেই জ্যোতিতে তাপও আছে এটা হচ্ছে দয়ার অর্থ যে জ্যোতির সাথে কি আছে তাপও আছে আর ওয়াল কামার আনোরান আর চন্দ্রকে আল্লাহ পাক আলোকময় করেছেন শুধু আলো দান করে ওতে তাপ নেই হ্যাঁ তো এখানে কোন হেকমত আছে না এমনিতে বলে দিয়েছেন সলাদকে নামাজকে নূর বললেন আর ধৈর্যকে দিয়া বললেন কেন বললেন রহস্য কি নবী কথা বলতে পারতেন যে সলাত নুরুন অসাবর নুরুন অথবা দুটোকে বলতেন অসলাত অসাবর জিয়াউন অথবা এর উল্টো করে বলতেন যেমন করে বলেছেন অসলাত জিয়াউন অসাবর নুরুন কেন বললেন না অবশ্যই রহস্য আছে নবী সালাম কোনো কথা এমনিতে মুখে এসছে আর বলে দিয়েছেন এমনটা করেননি প্রত্যেকটি কথাই সূক্ষ্ম রহস্য হেকমত আছে নামাজকে নূর বলা হয়েছে নামাজকে কি বলা হয়েছে নূর বলা হয়েছে নামাজ পড়তে ব্যথা লাগে না না ব্যথা লাগে রোজা রাখতে পেটে জ্বালা লাগে পিপাসায় শরীর শুকিয়ে যাচ্ছে জিভা শুকিয়ে যাচ্ছে ঠিক না কিন্তু নামাজে এমন কিছু হয় তারপরও শয়তান এমন করে বেনামাজিদেরকে গ্রাস করেছে যে নামাজ পড়ে না রোজা রেখে দিবে কিন্তু নামাজ পড়বে না দেখছেন না কিভাবে শয়তান সাকসেস হয়েছে জাহান নামে নিয়ে যেতে নামাজে পয়সাও লাগে না শারীরিক পরিশ্রমও লাগে না খিদাও লাগে না পিপাসাও লাগে না কিছুই লাগে না হ্যাঁ শ্রমও লাগে না হ্যাঁ যে শারীরিক শ্রম মেহনত ঘাম বয়ে যাচ্ছে নামাজ পড়তে ঘাম বয়ে যাচ্ছে এমনটা হচ্ছে কি না তারপরে নামাজ পড়ে না বেনামাজির দল বেশি কিন্তু রোজা রোজা অনেকে রাখে অনেক বেনামাজি রোজা রাখে কিন্তু এমন পাবেন না যে হ্যাঁ নামাজ পড়ে রোজা ছাড়া এরকম পাবেন না ঠিক আছে জি তো নামাজকে নূর এই জন্য বলা হয়েছে যে নামাজ পড়তে কোন রকমের কষ্ট লাগে না হ্যাঁ কষ্ট লাগে হ্যাঁ, পক্ষান্তরে ধৈর্য ধারণ করতে কষ্ট লাগে হ্যাঁ, ধৈর্য ধারণ করতে ধৈর্যতে আলো রয়েছে জ্যোতি রয়েছে কিন্তু এতে কষ্ট লাগে ধৈর্য তিন প্রকারের তার মধ্যে একটা হচ্ছে বালা মুসিবত বিপদ আপদে ধৈর্য ধারণ করে বিপদ আপদে ছেলে মারা গেছে ধৈর্য ধারণ করছেন কিন্তু ছেলে মরার কষ্ট লাগে না লাগে না কষ্ট আছে যেমন সূর্যে আলো পাওয়া যায় কিন্তু সূর্যের আলোতে চলতে কষ্ট লাগে কিন্তু চাঁদের আলোতে চলতে কোনো কষ্ট লাগে না পূর্ণিমার রাতে চাঁদে সারা রাত চলেন আপনি সফর করছেন কোনো কষ্ট লাগে না কিন্তু দিনে সফর করে দেখেন রোদের আলো পাচ্ছেন ঠিকই চাঁদের চাইতে বেশি কিন্তু কষ্ট লাগছে গরমে চলতে ধৈর্য ধরতে কষ্ট লাগে বালা মুসিবতে ধৈর্য ধরতে কষ্ট লাগে গোনা থেকে বাঁচার ক্ষেত্রে ওখানে অনেক সময় কষ্ট লাগে যুবক মানুষ যৌন চাহিদা আছে আর বিবি নেই হ্যাঁ সুতরাং গোনা থেকে বাঁচতে কষ্ট কষ্ট লাগে কিন্তু এই কষ্ট করতে হবে আপনাকে এই আস্তাবরান তিল্লা গোনা থেকে বাঁচার ক্ষেত্রে কষ্ট করা লাগবে হ্যাঁ এইরকমই আর এক ধৈর্য হচ্ছে আসাবর আল্লাহ তাহাতিল্লাহ আল্লাহ পাকের আনুগত্যের কাজে দিনের ওপর অটলতার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা দিনের ক্ষেত্রে যদি আপনি অটল চলতে চান সহি আকিদার কথা বলেন হ্যাঁ যদি তহিদের কথা বলেন সন্ন্যতের কথা বলেন তো কিছু লোক দুশ্মন হবে কষ্ট আছে না নেই ঝুঁকি আছে ঝুঁকি আছে তাহলে আপনাকে আপনার গ্রামে গিয়ে যখন আপনি সংখ্যালঘু আর সেখানে আপনার সমালোচনা শুরু হবে কষ্ট লাগে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে দিনের উপর আমাকে অটল থাকতে হবে তৌহিদের সুন্নতের উপর শিরিক বেতাতে বেঁচে থাকার ক্ষেত্রে অটল হইতে হবে আমাকে তাহলে ধৈর্য ধরাই সূর্যের তাপের মতো কষ্ট আছে পক্ষান্তরে নামাজ পড়াই হ্যাঁ চাঁদের আলোর মতো আরামে নামাজ পড়েন ওখানে কোন কষ্ট লাগে না কোরআন হজ্জাতুল্লাহ আলেকা কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে দলিল কোরআনে করিম আল্লাহ নাজেল করেছেন কারো পক্ষে কিয়ামতের দিনে দলিল প্রমাণ হবে কোরআন সাক্ষী দেবে যে এই লোক আমার হক আদায় করেছে আল্লাহ তুমি একে দাও সুপারিশ করবে নবীলাম একটি হাদিস রয়েছে কেয়ামতের দিনে বিচার দিবসে কোরআন সুপারিশ করবে আর রোজা সুপারিশ করবে আর এই দুইয়ের সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন তো আপনার পক্ষে যদি কোরআনের হক ঠিকভাবে আদায় করেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তাহলে কোরআন কি করবে আপনার সাপোর্ট করবে আপনার জন্য দলিল প্রমাণ আপনার নাজাতের জন্য আর আলীকে অথবা আপনার বিরুদ্ধে কি করবে কেস করবে আল্লাহর সামনে যে আল্লাহ হ্যাঁ? অভিযোগ করবেন যে আমার কম এই কোরআনকে পরিত্যক্ত করে দিয়েছে কোরআনকে পরিত্যাগ করেছে কোরআনী আইনকে অস্বীকার করেছে চোরের হাত কাটাকে অস্বীকার করেছে হ্যাঁ, জেনার শাস্তিকে অস্বীকার করেছে কেসাসকে অস্বীকার করেছে মানবরচিত কাফের ইয়াহুদ্দিন আসারাদের বিধান নিয়ে এসছে দেশে পাঁচ অক্ত নামাজ পড়েনি আকিমসালাহ আল্লাহ তুমি কোরআনে কতবার বলেছ এরা পরিত্যাগ করেছে এরা পরিত্যাগ করেছে তো কোরআন আপনার বিরুদ্ধে কি করবে কেমতের দিনে আপনার বিরুদ্ধে দলিল পেশ করে আল্লাহ তুমি কোরআন নাজিল করেছিলে তার জন্য সিলেবাস স্বরূপ সে সিলেবাস মেনটেন করে নাই তুমি এদের বিচার করা কুল্লনাসে একদু আর প্রত্যেক মানুষ সকালবেলা বের হয় সকালে সবাই কিন্তু বাড়ি থেকে বিছানা থেকে উঠে রাস্তাঘাটে বের হয় কাজকর্মে বের হয় ঠিক কিনা কিন্তু মানুষ দুই ভাগে বিভক্ত কেউ কেউ নিজেকে বিক্রি করে দেয় হ্যাঁ না ভাবে মানে সকাল সকল সকলে সকলে বের হয় আর বেরিয়ে যাওয়ার পরে সকলে ব্যবসা বাণিজ্য করে মানে কাজকর্ম করে কেউ চাকরি করে তো কেউ ব্যবসা করে কেউ আর কিছু করে কেউ হাতের কাজ করে সবাই করে কিন্তু মানুষ গিয়ে দুই ভাগে বিভক্ত হয় ফা মৌতে কোহা আও মো বে কোহা ফা মৌতে কোহা তারপরে নিজেকে মুক্ত করে অথবা নিজেকে ধ্বংস করে এক দল নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে আর আরেক দল নিজেকে ধ্বংস করে কারা নিজেকে মুক্ত করতে পারে জাহান্নাম থেকে যারা আল্লাহ পাকের সীমানার মধ্যে থাকে হদুদুল্লাহকে খেয়াল রাখে যে এখানে আল্লাহ থাকতে বলেছেন বর্ডার পার করা যাবে না দেশের বাইরে যেমন বিনা পাসপোর্টে যান না ঠিক তেমনি আল্লাহ পাকের শরীয়তের বাইরে যান না সুতরাং আপনি নিজেকে মুক্ত রাখলেন জাহান্নাম থেকে আর যারা বর্ডার পার করে গেল হদুদুল্লাহ তিলকা হদুদুল্লাহ ফালা তা দুহা এই হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা একে অতিক্রম করিও না সীমা লঙ্ঘন করিও না অমাইয়া হদুদুল্লাহ আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ পাকের সীমানা পার করে যায় তারা হচ্ছে জালেম তাহলে জালেম কি হবে ধ্বংস হবে না ধ্বংস করবে রহ মুসলিম হাদিস সহি মুসলিমের এতে যে তসবিগুলির বা যে জিকির আজগার গুলির ফজিলত পেলেন সুবহান আল্লাহ পেলেন আর কি পেলেন আলহামদুলিল্লাহ পড়তে কোনো কষ্ট আছে তো আমরা কতটা পড়ছি এটা দেখার বিষয় রয়েছে আর এই সন্ন্যতি জিকির আজগার না করে যারা বেদাতি জিকির আজগার করছে তারা একটা সন্ন্য থেকে বঞ্চিত দ্বিতীয় বেদাতের গুনহা তাদের আমল নামায় চাপছে বেদাতি জিকির থেকে আল্লাহ হেফাজত করেন কিন্তু তার সাথে সাথে বেদাত মুক্ত হওয়ার সাথে সাথে সন্ন্যতি জিকির আজকারে একটু অগ্রগামী হইতে হবে এই ক্ষেত্রে গাফেল থাকলে হবে না অথচ জবানকে কোনো কষ্ট লাগে না জবানকে কোনো কষ্ট লাগে না জিকির আজকার বহু জিকির আজকার সন্ন্যতি জিকির আজকার রয়েছে এক কথায় সন্ন্যতি জিকির আজকারের নিয়ম হচ্ছে যে আপনি সম্মিলিত একসাথে করবেন না আপনি আপনার জিকির আপনি করবেন কিন্তু একসাথে মজলিশে একটু মহব্বতের সাথে জিকির করেন এটা একটা বেদাত আর একটা বেদাত হচ্ছে অসম্পূর্ণ জিকির আজকার অসম্পূর্ণ জিকির আজকার ইল্লাহ সহি হাদিস সহি বুখারির হাদিস সহি বুখারির হাদিস সবচেয়ে সহি হাদিস মান তা আর লাইল কেউ যে রাতে জেগে পড়ে মানে সময়ের আগে ঘুম ভেঙে যায় কোনো ব্যক্তির তাহলে কি বলবে কালেমা তৌহিদ প্রথম বলবেন লাহ সকলের মুখস্থ আছে ঠিক না আমি যে ছটা বাক্য বলবো সবগুলি কিন্তু মুখস্থ আছে এই শুধু এখন পালা হচ্ছে আপনাদের আমল করার এখানে বোঝা যাবে যে আপনি জান্নাতের ক্ষেত্রে আগ্রহী না আপনার ব্যাস যাচ্ছি ওই পথে কচ্ছপ লাইক কচ্ছপ কচ্ছপের মতো আপনি কেমন এটা দেখার বিষয় রয়েছে আমল করার চেষ্টা করুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন কালিমা তহিদ হয়ে গেল এটা বলবেন যখন ঘুম ভেঙে গেল এটা বলেন বলার পরে বলেন সুবহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর বিল্লাহ কয়টা হইল ছয়টা হইল এই ছয়টা বাক্য সবগুলি মুখস্থ আছে না এই ছয়টা বাক্য বলেন বলার পরে নবী কেমিসা বলছেন যে তারপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবেন কারণ ঘুম ভাঙতেই আল্লাহর সাথে সম্পর্ক দুনিয়ার সাথে সম্পর্ক না দুনিয়ার কোনো টেনশন না সুতরাং সেখানে যদি আল্লাহ ফিরলি বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন যদি সেই সময় বলেন যে রবির রহমক আমার রব্বায়ানি সাকির আল্লাহ আমার বাপ মাকে তুমি রহম করো হ্যাঁ তাদের গোনা খাতে মাফ করো হ্যাঁ রব্বের ফিরলি বলে বলে দেয়া দোয়া কবুল হবে নবিসাল্লাম বলছেন যদি আপনার দুনিয়ার কোনো আর দোয়া চাওয়া থাকে অসুস্থ আপনি আপনার স্ত্রী অসুস্থ ছেলে মেয়ে অসুস্থ দোয়া করেন ফাইন দা ইউস্তাজাবুলাহু নবিসাল বলছেন যে ওই সময় এই ছটা বাক্য বলার পরে যদি দোয়া করে তো তার দোয়া কি হয় কবুল করা হয় সহি হাদিস কে কে আমল করবেন দেখি একটু আজকে দেখি মাশা আল্লাহ দেখি আল্লাহ যেন না ভুলায় হ্যাঁ, আল্লাহ ভুলান না কিন্তু নিজে ভুলে যান হ্যাঁ কে বোলায় শয়তানে বোলায় হ্যাঁ মোসা আলি সাল্লাম বলেছিলেন হ্যাঁ মোসা আলি সাল্লামের ইয়ে ওই যে খাদেম হ্যাঁ ওমা আনসানি শয়তান জি শয়তানে ভুলিয়ে দিচ্ছে যেন শয়তান না ভুলিয়ে দেয় চেষ্টা করবেন কি বলবেন কালেমা তৌহিদ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ইহ আল্লাহ আকবর ওল্লাহ তারপরে সাত নম্বরে যা দোয়া করবেন দোয়া কবুল হবে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন সাল্লাহ নবীনা মোহাম্মদ আল্লাহ আলী ওসাহাবি আব্দুল কাদির জিলানি বিশপাড়া বা বন্যপাড়া কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে এসে সত্য জানবেন না মিথ্যা জানবেন হ্যাঁ প্রথম কথা এটা নবীদের কিসা কাহিনী আব্দুল কাদির জিলানি নবী সাল্লামের ছয়শ বছর পরে বোঝা গেছে তাকে ছয়শ বছর মানে আজকে থেকে আট ছয় চোদ্দ আটশো বছর আগের তারপর আব্দুল কাদের জেলানি নবী ছিলেন রসুল ছিলেন না একজন আলেম আলেম ছিলেন বাস আলেমের বেশি কিছু একজন বড় আলেম ছাড়া এমন কিছু এর বেশি কিছু ছিলেন না তাকে বেদাতিরা মাজারপন্থীরা রব বানিয়ে দিয়েছে তাকে কি বানিয়েছে নবী শুধু বানায়নি কি বানিয়েছে রব আল্লাহ বানিয়ে দিচ্ছে ওর কাছে ছেলে পায় ওর কাছে রোগ ভালো করে পায় ওর কাছে সব মনের কামনা বাসনা পূরণ হয় হ্যাঁ সব বালা মুসিবত দূর করে ওই বড় পীর তো যারা এই এতেকাদ রাখে তারা বড় শির করে এই অবস্থায় কোনো কিছু কবল হয় না এখন যে প্রশ্নটা আপনি করেছেন আব্দুল কাদির জেলানি মায়ের পেটে পেটে বিশ পারা বা পনেরো পারা কোরআন মুখস্থ এটা কি আপনাকে বিশ্বাস মনে হচ্ছে কোরআনে আল্লাহ পাক বলছেন নবী সম্পর্কে একটু আগে জিজ্ঞেস করলাম যে নবী বড় না আলেম বড় হ্যাঁ? আরে আলেম আলিমে হইতে পারত না যে নবীকে না মানত হ্যাঁ আমি আলেম হইতে পারতাম না হ্যাঁ মুসলিম হইতে পারতাম যদি নবীকে না মানি ঠিক কিনা তাহলে আব্দুল কাদির জালিনি আলেম হইতে পারতেন না যদি নবীকে না মানেন বুঝা গেছে তো নবী সম্পর্কে আল্লাহ কি বলছেন এটা সকলকে সম্বোধন করে আয়াত নাজল হচ্ছে কার উপর রসুলের উপর নাজিল হচ্ছে আল্লাহ বলছেন সম্মদেরকে রসুলকে বলছেন আর সকল মানুষকে আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করে নিয়ে এসছেন হ্যাঁ সৃষ্টি করেছেন এমন অবস্থায় যে লামোনা সেই আন কিছুই জানতে না তোমরা কিছুই সেই আন পনেরো পাড়া তো দূরের কথা এক পাড়া দূরের কথা হ্যাঁ একটা সুরা সুরা ফাতেহা আলহামদ শব্দটা ওটাও জানতো না আর কিছু জানতে না তাহলে নবী জানতো না রসুল জানতো সকলে মায়ের পেট থেকে কি হয়েছে একেবারে জিরোতে এসছে কিছুই জানতো না তারপর আল্লাহ পাক আলমের চোখ দিয়েছেন কান দিয়েছেন ব্রেন দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শিখেছে হ্যাঁ তারপরে মানুষ শিখেছে আর নবী কাছে ওহি এসে তখন জেনেছেন নবীর তো জিলানি মায়ের পেটে জেনে নিল আর নবী চল্লিশ বছর বয়সে নবীকে বলছেন এ করা হেরা পাহাড়ের গুহার কেসা জানা নেই পড়ো তো নবী কি বলছেন আমি পড়তে জানি না কেন বললেন জিলানি পণ্য পরা মুখস্থ নবী কথা বলতে পারলেন আমার সুরা ফাতেহাটা মুখস্থ আছে পড়বো কথা বললেন না কেন নবীর সুরা ফাতেহাটা মুখস্থ ছিল না হ্যাঁ যারা কবর পূজারি পীর পূজারি তারা নবীর কত মানহানি করে দেখেন যে নবী তো বলছেন মা আনাবে কারি বোখারের হাদিস আমি পড়তে জানি না আমি পড়তে জানি না আর জিলানির মায়ের থেকে বের হইতেই এগুলো সিরকিয়া কথা কুফরিয়া কথা এগুলো ইসলাম বিরোধী কথা বুঝছেন যতটুকু আল্লাহ তখন বলার তফিক দিয়েছে ততটুকু আর তারপরে তার বাকশক্তি খুলে সব কথা মার সাথে বলতে এরকম কি ওই লোকগুলি যেহেতু ওর মা সম্পর্কে সন্দেহ করছিল যে হচ্ছে হ্যাঁ চরিত্র চরিত্রহীনা এ জেনা করে যারও সন্তান নিয়ে এসছে সেই জন্য তাকে হ্যাঁ, হ্যাঁ পাক পবিত্র ঘোষণার উদ্দেশ্যে আল্লাপাক তখন বাক শক্তি খুলে দিলেন কালা বললেন ইন্নি আবদুল্লাহ আতানি আল কিতাবা ওয়াজা আলানি নবিয়া ওয়াজা আলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজালনি জাব্বারান শাকিয়া ওয়া সালামুন আলাইয়া ইয়াওমা ওয়া ইয়াওমা আমুতু হাইয়া বাস তারপরে আর মুখ খুলেছে না তারপরে বড় হয়েছে তখন যেমন মুখ ফুটে হ্যাঁ দুই বছরে দেড় বছর তিন বছরে যখন যেমন মুখ মুখ ফুটে ওইভাবে মুখ ফুটেছে আর কথা বলেছেন বোঝা গেছে জি হ্যাঁ তারপরে কোরআন আছে সেই জন্য কিন্তু কোথায় আছে যে মোহাম্মদ রসুল্লাহাম ছাড়া অন্য কোন নবী ছোটকালে এরকম কথা বলেছেন তো কথা হচ্ছে যে এই রকম তারপরে যখন আল্লাহ পাক ওই যে কথাটা বলেছেন অতটুকুতে শুধু সীমিত বোঝা গেছে আরো মায়ের কোলে কয়েকটা ছেলে কথা বলেছে যেমন একটা হাদিস আছে তিন ছেলে কথা বলেছে তো কথা হচ্ছে যে ওই ওই ওই কথাটা বলেছে যে কথাটা ওইখানে বলার প্রয়োজন ছিল তখন মুখ আল্লাহ খুলে দিয়েছে মুখ খুলে একটা কথা বলে দেওয়া ওদের সম্পর্কে তো কথা বলা হয়নি যে ওরা মুখস্থ রাখত এত বড় কুফরিয়া কথা কেমন করে আছে যাদের কাছে কোরআন মজুদ আছে ঘরে ঘরে রসুলের হাদিস মজুদ আছে এত বড় সিরকি কুফরি ধর্ম এগুলো বেদিনরা ইসলামকে ধ্বংস করার জন্য করেছে কবর মাজার পূজায় লাগিয়ে দাও দিয়ে এদেরকে মুশ্রেক বানিয়ে দাও যাতে করে এদের মাঝে আর হিন্দুদের মাঝে ইয়াহুদ্দিন আসার মাঝে কোনো পার্থক্য না থাকে আর সত্যি কবর পূজার ধর্ম আর হিন্দুদের ধর্মে কোনো পার্থক্য নাই আল্লাহর কসম করে বলছি আর এটি আমার ইমান হ্যাঁ আর ইমান প্রত্যেক মুসলিমের জন্য ফরজ ভালো করে মনে রাখবেন যে হিন্দুদের দুর্গা পূজা আর মুসলিমদের দর্গা পূজাতে কোনো পার্থক্য নেই এটাও আল্লাহ ছাড়া অন্যের পূজা এটাও আল্লাহ ছাড়া অন্যের পূজা কথা বুঝতে পেরেছেন এই ইসলাম যদি আপনার বিশ্বাস না হয় তাহলে কোনোদিন নাজাদ পাবেন না এটা হচ্ছে সহি ইসলাম তৌহিদ আল্লাহ এক একক সবকিছুতে আল্লাহর কোন অংশীদার নেই আর আপনি ভাববেন যে এরাও দিতে পারে এরাও নিতে পারে আর এই ইসলাম আল্লাহ কবুল করবেন এই ইসলামের প্রয়োজনই ছিল না মক্কার মুশ্রেকার ওই আল্লাহকে মানত সিরিক করার পরে আল্লাহকে মানত মানত তারা হজ করতো তারা উমরা করতো সব করতো তারা যাই হোক আল্লাহ পাক রব্বুল আলম যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক হেদায়তের দিকে ফিরে আসার তৌফিক দান করেন পায়খানার এরিয়াতে যদি আপনি বাথরুমের অবস্থায় না থাকেন তো জবাব দিতে পারবেন পারবেন না পাক জায়গাতে এখানে ময়লা আবর্জনা আছে তাই বললে কি আপনার গায়ে ময়লা আবর্জনা আছে নাকি আপনি পেশা পায়খানা অবস্থায় আছেন হাদিস তো দেখতে হবে সহি কিনা আর তারপরে যত পাক অবস্থায় থাকতে পারে সেটা ভালো কিন্তু এরকম বিষয় নেই যে না পাক অবস্থায় হলে সালামের জবাব দেওয়া যাবে না ফরজ গোসুল আপনার স্বপ্ন দেশ হয়েছে কেউ সালাম দেয় নবী সালাম তো তখন তো স্বপ্ন দোষ ছিলেন না শুধু বাথরুম থেকে বেরিয়েছে ঠিক আছে ফরজ গোসুল গোসুল ফরজ আছে সূর্য ওঠার পরে বা ফজর নামাজ পড়ার পরে যদি আপনার সহবাস হয় বা স্বপ্নদোষ হয় জোহর পর্যন্ত আপনি উজু করে থাকতে পারেন হাদিস দ্বারা প্রমাণিত ঠিক আছে এসার পর থেকে ফজর পর্যন্ত আপনি উজু করে সহবাসের পরে বা স্বপ্নদোষের পরে থাকতে পারেন যে ফজর এখানে গোসল করে দেব ঠিক আছে তাহলে এই সময়টা জিকির আজকার জায়জ আপনার জন্য জিকির আজকার সুবহান আলহামদুলিল্লাহ যদি জায়জ হতো আসসালাম আলাইকুম কেন জায়জ হবে না সব জায়জ রয়েছে কোন অবস্থায় সালাম দেওয়া নেওয়া না জায়জ নয় একমাত্র সহবাসের অবস্থায় আর পেশাব পায়খানায় বসে আছেন ওই অবস্থায় এছাড়া খাওয়া দাওয়ার সময় সালাম চলবে না বেদাতিদের কথা বোঝা গেছে জি